আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আল্লাহ আশরফুল আম্বিউলমুরসলিন নবীনা মোহাম্মদ আল্লাহ আলহি ওসহাবি আজমাইন ওবায়দ সম্মান দর্শকবৃন্দ আমরা আলোচনা করছিলাম ইমা আবু জাফর তাহাবি রহমতুল্লাহ রচিত বয়ান আয়তকাদ আহলুসুল জামা আহলুসুল জামাতের আকিদার বর্ণনা এই কিতাবটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের আল্লাহ তালা তাকে যে নবী এবং রাসুল হিসেবে পাঠিয়েছেন সেটা আলোচনা করেছিলেন আমরা তার ধারাবাহিক আলোচনার মধ্যে নিয়ে এসেছিলাম যে কিভাবে আল্লাহ তালা আমাদের নবী এবং রাসুলকে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আসলামকে নবতম এবং রিসালতের বিভিন্ন নিদর্শন দিয়ে ধন্য করেছেন সেই নবত এবং রিসালতের বিভিন্ন নিদর্শন আমরা আলোচনা করছিলাম আমরা প্রথমে বলেছিলাম যে আল্লাহ তালা নবী এবং রাসুল আমাদের নবীকে যে সমস্ত যে সমস্ত নিদর্শন দিয়েছেন তা এত বেশি যে তা সামান্য কোনো গ্রন্থে লিখে শেষ করা যাবে না এর উপর অনেকেই ভিন্ন ভিন্ন গ্রন্থ লিখেছেন কয়েক খণ্ডের গ্রন্থ লিখেছেন যেমন ইমাম বাই হাকির রহমতুল্লাহ আলী দালাইনবু লিখেছেন ইমাম আবু নাইম রহমতুল্লাহ আলী দালাইনবু লিখেছেন অনুরূপভাবে অনেকেই ভিন্ন ভিন্ন গ্রন্থ লিখেছেন আলাম নবু লিখেছেন ইমাম আল মাওয়ার্দি সেটাও এই বিষয়েই তো নবুয়তে নবুতে প্রমাণ হিসাবে এই গ্রন্থগুলো অত্যন্ত বেশি জরুরি প্রত্যেকের সংগ্রহে থাকা এবং সেগুলির অর্থ বোঝা আমরা যদি কোনো আমাদের পূর্বসূরীদের এই গ্রন্থগুলোর একটা সারাংশ উল্লেখ করতে চাই তাহলে এভাবে উল্লেখ করতে পারি যে মূলত এই নবুতের প্রমাণ হিসেবে যা এসেছে তা আমরা সাতটি সাত সাতভাবে উল্লেখ করতে পারি প্রথমত এমন কিছু বর্ণনা যেগুলো পূর্ববর্তী সময় এসেছে পূর্ববর্তী কিতাবসমূহে আমাদের নবীর কথা উল্লেখ করা হয়েছে এবং তার গুণাগুণ উল্লেখ করা হয়েছে সেগুলো প্রমাণ করে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসুল ছিলেন দ্বিতীয়ত আমাদের নবীর আগমনের পূর্ব মুহূর্তে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা যা প্রমাণ করে যে আমাদের নবী আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসুল ছিলেন তৃতীয়ত রসুল্লাহ সাল্লাহ আসলাম আসার পরে তিনি পূর্ববর্তী পূর্ববর্তী এবং সমসাময়িক এবং ভবিষ্যৎ যে সমস্ত ঘটনা যে সমস্ত সংবাদ আমাদেরকে দিয়েছেন সেগুলো প্রমাণ করে যে সেগুলো যেহেতু যথার্থ এবং সত্য ছিল তা প্রমাণ করে যে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসুল ছিলেন আজকে আমরা আলোচনা করব চতুর্থ এমন কিছু নবতের আলামত যেগুলো আমাদের নবীকে আল্লাহ তালা দিয়েছেন যা প্রমাণ করে তিনি বেগম রাসুল ছিলেন সে আলামতগুলোকে বলা বলতে পারি আমরা নাম হচ্ছে আলাম আয়াত ফেলিয়া বা তার কার্যগত কিছু নিদর্শন সে কার্যগত কিছু নিদর্শন অর্থাৎ তিনি তা করে দেখিয়েছেন তার সময় বিভিন্নভাবে তিনি যে সমস্ত কাজ করেছিলেন যা সাধারণত মানুষের করার কথা ছিল না সাধারণ কর্মকাণ্ডের বাইরে মানুষের অলৌকিক কিছু কর্মকাণ্ড তিনি ঘটিয়েছেন যেগুলিকে অনেক সময় মানুষ মর্যাদা বলা বলে থাকে সেই মর্যাদাগুলো সেগুলিকে আমরা বলে থাকি সেগুলো হচ্ছে সোল্লা সাল্লাহ ইসলামের নবুয়তের আলামত সোল্লা সাল্লাহ নবুয়তের আলামত তার মধ্যে আমরা বেশ কিছু উল্লেখ করবো আর কিছু উল্লেখ করব না যেগুলো আমরা বিস্তারিত উল্লেখ করার সময় পাবো না কয়েকটি উল্লেখ করছি যেগুলো কোরআন এবং সুন্নায় সুস্পষ্টভাবে এসেছে এবং যেগুলো সবচেয়ে বেশি স্পষ্ট তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে ইনশেখা আকুল কামার বা চাঁদ ফেটে যাওয়া কোরআন করিম আল্লাহ তালা বলেছেন ইকতারাবাতি সাহাতু ওয়ান শাক্কাল কামার যে কেয়ামত নিকটবর্তী হয়েছে চাঁদ ফেটে গেছে এই চাঁদ ফেটে যাওয়া হচ্ছে রসুল্লাহ তিনি যে সত্য তার নবী সত্য নবী তার আলামত এবং বোখাই রহমতুল্লাহ তার সনদ উল্লেখ করেন আবদুল্লাহ বিন মাসুদ আদি আল্লাহ আহ থেকে তিনি বলেন ইনশাক কাল কামর আল্লাহ আহদি রসুল্লাহ সাল্লাহাম ফের কাতাইন রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের যোগে চাঁদ দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে فرقة فرقة فوق الجبل ফেরকাতান ফওকাল জবাল এক এক অংশ ছিল পাহাড়ের উপরে অর্থাৎ আবু কুবাইসের উপরে ও ফেরকাতান দু নাহু তার অন্য দূরে ছিল আর একটু কাছে ছিল যেখান থেকে আবার একসাথ হয়ে যায় ফাকাল রসুল্লাহ সাল্লাম সাধু রসুল বললেন তোমরা সাক্ষ্য থাকো বুখারি অন্য বর্ণায় আসছে আনাসাদ থেকে তিনি বলেন নাহলে মক্কা সা আলু রসুল আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আইয়ুরিয়াহম আয়া মক্কাবাসীরা বললেন যে আপনি যদি মোহাম্মদ সাল্লাহ আসলামকে বললেন যে যদি নবী হয়ে থাকেন তাহলে আপনি আমাদেরকে কোনো নির্দেশন দেখান রসোল্লা সাল্লাম দেখালেন তাকে নিদর্শন তিনি আঙ্গুল দিয়ে ইঙ্গিত করলেন আর সাথে সাথে আকাশের চা চা দুই ভাগ হয়ে আলাদা হয়ে গেল হাতার ও হেরা বাইনা হুমা তারা হেরা পর্বতকে দুই পাহাড়ের মাঝখানে দেখতে দুই দুই অংশ দুই টুকরার মাঝখানে হেরা পর্বতকে দেখতে পেলেন অর্থাৎ এতদূর ফাঁকা হয়ে গিয়েছিল এই এ ব্যাপারে হাদিস যতগুলো আসে সবই মোতাবাতের হাদিস এমন কি শুধু মোতাওয়াতের তা নয় মুসলিমদের তাওয়াতুর তা নয় মুসলিমরাই শুধুমাত্র বলছে তা নয় বরং বিশ্বের বিভিন্ন জায়গাতে এ বিষয়ে তারা এই সময়কে নির্ধারণ করে তারা অনেক কিছু লিপিবদ্ধ করেছে আমাদের পাক ভারতীয় তখনকার সময়ে যারা ছিল তারা রাজা বাদশারা এই কারণ কারণ খোঁজার জন্য সব সময় সেই সময় তারা লোক পাঠিয়েছিল বিভিন্ন জায়গাতে সে তাও আমাদের বিভিন্ন বিভিন্ন কিতাবে উল্লেখ আছে এর অর্থ হচ্ছে এই ঘটনা একটি একটি সত্য ঘটনা এবং তা ঘটেছিল এবং সেটা ছিল রসুল্লাহ সাল্লাহ ইসলামের কার্যগত কর্মগত এমন এক এমন এক মর্যাদা যার ঘটনার যে যার কাছে সবকিছু সবকিছু নিষ্প্রভ হয়ে পড়ে কারণ আমরা জানি চাঁদ একটি বিরাট বিরাট একটি বিরাট একটি ভূখণ্ডের মতো একটি বিরাট খণ্ড যেটাকে উপগ্রহ বলা হয় উপগ্রহ যেখানে রসুল্লাহ সাল্লামের তার দোয়ার বরকতে তার আল্লাহ তালার পক্ষ থেকে নিদর্শন হিসেবে সেটাকে দুই ভাগ করে রসুল্লাহ সাল্লাহামের জন্য দেখালেন এর অর্থ হচ্ছে সেটা অবশ্যই সত্য ছিল এই সত্য এই সত্য সত্য জিনিসটা প্রমাণ করে যে রসুল্লাহ সাল্লাহ আল্লাহর পক্ষ থেকে সত্য নবী ছিলেন এবং সত্য রাসুল ছিলেন দ্বিতীয় যে দ্বিতীয় যে প্রমাণটি আমরা দ্বিতীয় যে প্রমাণটি আমরা পাই যে যে যে রসুল্লাহ সাল্লাহামের যোগে কার্যগত যে কর্ম যে সমস্ত মর্যাদা ঘটেছিল তা সুস্পষ্ট তা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আসলামের সময় আকাশকে সুন্দরভাবে পাহারায় বসানো হয়েছিল এই আকাশে কোনো জিন উঠতে পারত না কোরআন কারিম আল্লাহ তালা সে ঘটনা উল্লেখ করে বলেছেন ও আন্না লামাসমা ফজিদনা মুলিয়া হারাসান শরীদা মশহুবা জিনরা বলছিল যে আমরা আকাশকে স্পর্শ করেছি যে দেখেছি সেখানে হারাস বা সেখানে পাহারাদার বসানো হয়েছে এবং সেখানে এমনভাবে উল্কাপিণ্ডের আলো বসানো হয়েছে যে কেউ যে অন্না কুন্না নাকরদমিন হামা কাজ আল ইসলামরি আমরা শোনার জন্য সেখানে বসতাম এখন যদি কেউ বসে বা উঠতে চেষ্টা করে তার উপরে আলো নিক্ষেপ করা হয় এগুলি এমন সত্য ঘটনা যে তারা খুঁজে বের করছিল কেন এই ঘটনা ঘটতেছিল রসুল্লাহামের সাল্লামের সময়ে এই তাহার এটা প্রমাণ করে যে রসুল্লাহ নবী এবং রাসুল ছিলেন তাকে আল্লাহ তালা নবী এবং রসুল সে পাঠিয়েছেন কারণ এই ঘটনা স্বাভাবিক কোনো ঘটনা অস্বাভাবিক ছিল এবং এটা অলৌকিক ঘটনা ছিল এই অলৌকিক ঘটনা প্রমাণ করে যে এটা রসুল্লাহ সাল্লাহামের জন্যই ঘটেছিল এবং তিনি যে নবী এবং রাসুল ছিলেন সেই জন্য সে সময়ে এই ঘটনা ঘটানো হয়েছিল তৃতীয়ত একটি ঘটনা আমরা উল্লেখ করব যে যা প্রমাণ করে যে রসোল্লা সাল্লাহাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসুল ছিলেন এবং সেটা রসুল্লাহ সাল্লাহ আসলামের অলৌকিক একটি ঘটনা ঘটেছে তা হচ্ছে তার আঙ্গুলের ফাঁক দিয়ে পানি বের হওয়া আঙ্গুলের ফাঁক দিয়ে পানি বের হওয়া ইমাম বোখারি বর্ণনা করেন জাবরিবিন আবদুল্লাহ রাদিল্লাহ থেকে তিনি বলেন আতেশান নাস ইয়মুল হদাই বিয়া হদাই বিয়ার দিনে মানুষের মধ্যে এমন পিপাসা লাগলো যে তারা পানি নিয়ে কি করবে ব্যতিব্যস্ত ছিল এমন নবী সাল্লাম বাইনে ঈদের রকতুন রসুল্লাহ সাল্লামের সামনে সামান্য একটা ঘটি ছিল বা পাত্র ছিল যেখানে ফতাওয়াদ্দা রসুল অজু করলেন ফা জাহাসান নাস নাহু লোকজন চতুর্দিক থেকে তার কাছে তার কাছে এসে বসলো কল মা আলাকুম রসুল বললেন যে কি হলো তোমাদের কলাইসাইন্দানা মা উন্নত নশরব ইল্লা মা বাইনা ইয়াদাইকা হে আল্লাহ রসুল আপনার সামনে রাখা পাত্রটির যে পানি এই পানি ব্যতীত আমাদের আমাদের কোনো পানি নাই পান করার কোনো পানি পানি নেই অজু করার আমরা এখন কি করব। রসুল্লাহ সাল্লাম তার হাতকে সেই সেই পানির পানির পাত্রের ভিতরে রাখলেন রাখার পরে সাহাবি বলতেছেন জাবিবিন আবদুল্লাহ বলেন ফাজাল আল মা ইয়থুরু বেইনা আসাবেহি পানি তার আঙ্গুলের ফাঁক দিয়ে বের হতে আরম্ভ করলো কামতালের অয়ুন যেভাবে ঝর্ণা বের হয় ঝর্ণা থেকে পানি বের সেভাবে পানি বের হতে আরম্ভ করলো ফা শরিব না ওয়াত্তা না আমরা পান করলাম আমরা অজু করলাম জিজ্ঞাসা জিজ্ঞাসা করা হলো তোমরা কতজন ছিলে কাম কুন্তুম কলা জাহরুন আবদুল্লাহ বলেন লাউ কুন্না মিয়াত আলফিল্লা কাফান আমরা যদি কোনো এক লক্ষ হতাম তাও যথেষ্ট ছিল আমাদের জন্য তবে আমরা ছিলাম কুন্না খামসা আশরাতা মিয়া আমরা ছিলাম পনেরোশো পনেরোশো মানুষ এক এক পাত্র পান পাত্রের পানি দিয়া অজু গোসল করা অজু করা পানে পান করা এবং সেটা হাত রসুলের হাত রাখার কারণে তাতে পানি বের হওয়া এসবই ছিল মর্যাদা এই মর্যাদা রসুল্লাহ সাল্লাহ ইসলাম তা তিনি তার সময়ে দেখিয়েছেন আল্লাহর পক্ষ থেকে তিনি নবী হিসেবে রাসুল হিসেবে তার প্রমাণ হিসেবে আল্লাহ তালা তাকে এই মর্যাদা দান করেছিলেন এই মর্যাদা দান করেছেন এই হাদিসটি হাদিসটি মোতাওয়াতের পর্যায়ের হাদিস যা যা অস্বীকার করার কোনো সুযোগ বোখারি মুসলিম হতে শুরু করে হাদিসের সমস্ত কিতাবে তার বর্ণনা এসেছে এবং সেটা একটা বাস্তব ঘটনা যে আমরা জানি ভোদাই বিয়েতে সেখানে কোনো পানির ব্যবস্থাপনা ছিল না আলহামদুলিল্লাহ আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ তালা মুসলিমদেরকে সেদিন সেই মহা বিপদ থেকে বিপদ থেকে পানির ব্যবস্থা বিপদে পানির ব্যবস্থা করে দিলেন চতুর্থ আরেকটি ঘটনা আমরা উল্লেখ করব যেখানে রসল্লাহ সাল্লাহ খাবার অল্প খাবার অনেক বেশি হয়ে গিয়েছিল এমন এক ঘটনা সেটা আসছে বোখারিতে বর্ণনা হয়েছে যে সেখানে ঘটনাটা হচ্ছে এরকম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ঘুম থেকে উঠে দেখলেন যে তিনি এক রাত্রিতে এখানে ঘুমিয়ে গেলেন সাহাবাহ কালামকে নিয়ে ঘুম থেকে উঠে দেখলেন যে সেখানে কোনো পানির ব্যবস্থাপনা নেই সূর্য উঠে গেছে সূর্য তারা ফজর সালাত আদায় করতে পারেননি তিনি সর্বপ্রথম রসুল্লাহ সাম উঠলেন আউ বকরাদিন উঠলেন এরপর রসুল্লাহ সাল্লাহ আসলাম ঘুম থেকে উঠলেন তো তারপরে ওমরাদিল্লা উঠলেন আবুবকর আদিল পরে ওমরা উঠলেন ওমরা দুজন দুজনে বসা ছিলেন এমত অবস্থায় রসুল্লাহ আসলাম উঠলেন তৃতীয় বার রসুল আসলাম উঠে তিনি দেখলেন যে অবস্থা এখানে পানি নেই মানুষরা কি অবস্থায় আছে এমন সময় বললেন যে সলাৎ পড়তে নিষেধ কোথায় বললেন যে একজন সলাৎ পড়ে নাই সলাৎ পড়তে পারছে না বলে পানি পাচ্ছি না রসুল্লাহ সাল্লাহ আসলাম তাকে তাই মুখার নির্দেশ দিলেন রসুল্লাহ সাল্লাম সামনে এগিয়ে গেলেন সেখানে পানির কোনো পিপাসার পানির কোনো ব্যবস্থাপনায় ছিল না এমন সময় একজন মহিলাকে দেখলেন যে দুটি পানির পানির দুটি ইয়া নিয়ে ভান্ডা নিয়ে তিনি ভান্ডা নিয়ে গিয়ে আসছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে পানি কোথায় মহিলা বললেন যে না পানি নেই শুধু এই পানি আছে আমার কাছে আমার পরিবারের জন্য যথেষ্ট একদিনের জন্য যথেষ্ট হবে রসুল বললেন যে তারা রসুল্লাহ সাল্লাহামের কাছে মহিলাকে নিয়ে আসলো রসুল্লাহ সাল্লাহ আসলামের কাছে আসার পরে রসুল্লাহ সাল্লাহ আসলাম সেই পানিতে তার মুখ থেকে থুতু ফেললেন কিছু ফেলেন ফেলার পরে সেখানে এত পানির পানি বাড়তে লাগলো যে তারা চল্লিশ চল্লিশ জন মানুষ ছিল প্রত্যেকেই তার চল্লিশ জন মানুষ ছিল প্রত্যেকেই সে পানি থেকে পান করতে পারলো এবং সেখানে এমনকি উটকেও পানি পান করাতে পারলো তাদের কোনো সমস্যা হয়নি এই হাদিসটিও সহি হাদিসে বর্ণিত হয়েছে সহি রায়তে বর্ণিত হয়েছে তা বোঝা গেল যে পানিও রসুল্লাহ আসলামের কখনো কখনো তার এর কারণে পানিও বেড়ে গিয়েছিল রসুল্লাহ সাল্লাহ ইসলামের দোয়ার বরকতে এবং সেটাও ছিল একটি মর্যাদা অনুরূপ পঞ্চম আরেকটি ঘটনা আমরা উল্লেখ করতে পারি সেখানে খাবার অল্প খাবার বেশি হয়ে গিয়েছিল অল্প খাবার বেশি হয়ে গিয়েছিল হাদিস হাদিসে এসেছে উম্মদ সুলাইম রাজি আল্লাহনু বলেন যে আমি রসুল্লাহ সাল্লাহ আসলামের শব্দ খুব ক্ষীণ শুনতে পাচ্ছি হয়তো তিনি খুব খিদায় খুব দুর্বল হয়ে পড়েছেন খুব দুর্বল হয়ে পড়েছেন তোমাদের কাছে কোনো কিছু আছে কিনা আবু তালহা কাছে গিয়ে আবু তালহা উমুসলামের কাছে গিয়ে তা বললেন উমুসলাম বললেন যে না কিছু তো নেই আমার কাছে শুধুমাত্র আছে সামান্য কিছু জব আছে এগুলো ছাড়া আর কিছু নেই তখন তিনি সেগুলি বের করে নিয়ে আসলেন সেগুলো দিয়ে তিনি রুটি বানালেন রুটি বানানোর পরে আমু সুলাইম আবু তালহাকে পাঠাল আবু তালহাকে পাঠান যে রসুল্লাহ সাল্লাহ ইসলামকে ডেকে নিয়ে আসো রসুল্লাহ আসলামকে ডাকতে গেছেন রসুল্লাহ সাল্লাহ ইসলাম সবাইকে নিয়ে চলে আসলেন চলে আসার পরে সবাই সবাই তথা যারা ছিল রসুল্লাহ আসলামের সাথে সমস্ত সাহাবিদের নিয়ে চলে আসলেন সবাই আনার পরে রসুল্লাহ সাল্লাহ আসলাম সেখান থেকে অল্প অল্প করে দিতে লাগলেন আর দেয়া সবাই খেয়ে প্যাট ভরে খেলো রসুল্লাহ আসলাম সহ সবাই প্যাট প্যাট ভরে খেলো কিন্তু আলহামদুলিল্লাহ সেই রুটিতে কোনো কমতি হয়নি দশজন দশজন করে তিনি খাওয়ালেন জিজ্ঞাসা করেছিল কতজন তোমরা ছিলে তখন সাহাবি বললেন যে আমরা তখন সত্তর থেকে আশি জন মানুষ ছিলাম সবাইকে রসুল্লাহ সাল্লাম এই অল্প খাবার তিনি সবাইকে খাওয়াতে পেরেছেন সেটাও ছিল মর্জিদা রসুল্লাহ সাল্লাহ ইসলাম যা আল্লাহর পক্ষ থেকে রসুলকে দান করা হয়েছিল অলৌকিক একটি ঘটনা যা যার প্রমাণ করিয়েছেন তিনি যে আমার এই নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়াম আল্লাহর পক্ষ থেকে প্রয়োজন নবী এবং রাসুল ছিলেন অনুরূপ আরেকটি ঘটনা আমরা উল্লেখ করব ষষ্ঠ এক ঘটনাটি সেটা হচ্ছে যে অল্প ফলও অনেক করে দেখিয়েছেন রসুল্লাহ সাল্লাহ আসলাম ইমাম বুখারি বর্ণনা করেন জাবরিবিন আবদুল্লাহ রাদিল্লাহ থেকে যে আমার বাবা যখন ওহুদের যুদ্ধে শহীদ হয় আমরা জানি যে জাবির ইবিন আবদুল্লাহ দিল্লাহর বাবা ওহদে যুদ্ধে মুসলিমদের হাতে শহীদ হয়ে গেছিলেন তার কারণ মুসলিমরা যখন হজবরল অবস্থায় ছিল তখন একে অপরকে মারছিল কাফের মনে করে তখন আবদুল্লাহ দিল্লাহু তা মুসলিমদের হাতে মারা যান সে সময় তিনি মারা গেছেন এমন শহীদ হয়ে গিয়েছিলেন কিন্তু তিনি অনেক ঋণ রেখে গিয়েছিলেন এবং ছোট ছোট অনেকগুলো সন্তান রেখে গিয়েছিলেন এই জন্য জাবেরা দেলানহু খুব সবসময় চিন্তিত থাকতেন রসুল্লাহ সাল্লাহ ইসলামের কাছে এই বিষয়ে বলার পর তিনি বললেন যে যখন ফল ধরে তখন তুমি এই কিছু করবে না আমি না আসা পর্যন্ত তো রসুল্লাহ সাল্লাহ কথা মোতাবেক তিনি সেই ফল নামিয়ে রাখলেন ঢাকনা দিয়ে রাখলেন এরপর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে খবর দেয়া হলো খবর দেওয়ার পর রসুল্লাহ সাল্লাহাম সেখানে আসলেন এবং রসুল্লাহ সাল্লাম নিজ হাতে তখন প্রত্যেককে যা হকদার ছিল প্রত্যেককে সেখান থেকে দিয়ে দিচ্ছিলেন এবং কি শেষ পর্যন্ত দেওয়ার পরেও যেটুকু থাকার সেটুকু থেকে গিয়েছিল আলহামদুলিল্লাহ সেটাও ছিল রসুল্লাহ আসলাম একটি মর্যাদা অলৌকিক ঘটনা যা তিনি দেখিয়েছেন যে আল্লাহর পক্ষ থেকে বরকত হলে তা কত বেশি হতে পারে এবং সেটা ছিল রসুল্লাহ আসলাম নবুতের একটি প্রমাণ যা রসুল্লাহ সাল্লাহ ইসলামের সত্য নবুতেরই একটি প্রমাণ হিসেবে আমরা উপস্থাপন করছি সপ্তম আরেকটি প্রমাণ আমরা দেখতে পাই রসুলের যুগে রসুলের হাতে ঘটেছিল এরকম একটি প্রমাণ হচ্ছে গাছের মধ্যে প্রভাব পড়া গাছে কখনো রসুলের নির্দেশে গাছেও প্রভাব পড়তো তার প্রমাণ হিসেবে আমরা দেখি মুসলিম জাবের ইবিন আবদুল্লাহ রাদিনতে বর্ণনা করেন তিনি বলেছেন সিরনামা রসুল্লাহ সাল্লাহাম আমরা রসুল্লাহ সাল্লাহামের সাথে সফর করেছি হাত্তা না ওয়াদিয়ান আফিয়া একটা প্রশস্ত উপত্যকা আমরা পৌঁছলাম সেখানে কোনো কোনো বাধা ছিল না অর্থাৎ যেখানে কোনো এমন যতদূর চোখ যা দেখা যায় কোনো কিছু আড়াল করার মতো কিছু ছিল না রসুল্লাহ সাল্লাহ আসলাম তার প্রয়োজন পূরণার্থে দূরে চলে গেলেন কিন্তু সেখানে আমি তাকে সাথে আমি গেলাম তার সাথে পানি নিয়ে গেলাম তার সাথে জাবরুল আবদুল্লাহ বলে আমি পানি নিয়ে গেলাম রসুলের প্রয়োজন হাজার সারার জন্য তার সাথে পানি নিয়ে গেলাম রসুল্লাহ সাল্লাম দেখলেন চতুর্দিক তাকালেন কোথাও এমন কিছু পেলেন না যার আড়ালে বসে তিনি তার প্রয়োজন সারবেন তখন তিনি দেখলেন দুটি গাছ উপত্যকার দুইটি গাছ দুই দিকে আছে তিনি দুইটি গাছকে নির্দেশ দিলেন যে দুই দিক থেকে একসাথ হয়ে যাও তখন দুই দিকের গাছের ডাল এসে একসাথ হয়ে গেল একসাথ হওয়ার পরে রসুল যেভাবে উঠের উঁট যেভাবে একসাথ হয়ে সেভাবে একসাথ করে দিলেন এবং সেখানে সেখানে আড়াল হয়ে গেল রসুল্লাহ আসলাম তার প্রয়োজন সারলেন এবং সেখান থেকে কিছু আবার সেটা জায়গা মতো চলে আসলেন এটা প্রমাণ করে যে রসুল্লাহ আসলাম আল্লাহর পক্ষ থেকে রাসুল ছিলেন এবং তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী ছিলেন এটাও সহি হাদিসে প্রমাণিত সহি হাদিস দ্বারা প্রমাণিত মুসলিম সহি সনতা বর্ণনা করেছেন অনুরূপ অষ্টম যে দলিল আমরা দিতে পারি রসুল্লাহ সাল্লাহাম এরকম বহু আছে তার মধ্যে কিছু আমরা দিচ্ছি তা হচ্ছে রসুল্লাহ সাল্লাম তার তার তার সামনে কথা বলেছে যা নির্জীব পদার্থ কথা বলতো এবং কখনো কখনো তার খাবার পর্যন্ত তাসবি পাঠ করেছে এবং কখনো কখনো নির্জীব গোড়ালি যা মরা গাছ মরা গাছ পর্যন্ত কান্নাকাটি করেছে রসুলের জন্য ইমাম বুখারি বর্ণনা করেন ইবনি মাসুদ আদিম থেকে তিনি বলেন যে কুন্না নারুদ্দুল আয়াত বারাকা আমরা রসুল্লাহ সাল্লাহ যে সমস্ত নিদর্শন আসছিল সেগুলিকে আমরা বরকত মনে করতাম কারণ সেগুলি দিয়ে অনেকে উপকৃত হতে পারত কল্যাণময় ও আন্তুম তারুদ্দুনা তা খুবই তোমরা এই এগুলোকে ভীতিপ্রদ জিনিস মনে করো আমার রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ফি সাফারিন আমরা রসুল্লাহ আসলামের সাথে কোনো এক সফরে ছিলাম ফাকাল্লাল মাউ তখন পানি কম হয়ে গিয়েছিল ফাকালা উতলুবু ফদলাতামিন মা তখন তিনি বললেন যে পানি কম হয়ে গেছে তোমরা অতিরিক্ত পানি কার কাছে সেগুলি জমা করো প্রত্যেকে পানি নিয়ে জমা করলাম সেখানে জমা করার পরে সোল্লা সাল্লাম আঙ্গুল দিলেন আঙ্গুল দেওয়ার পর সেখান থেকে পানি বের হলো আমরা সবাই পানি পান করতে পারলাম ওয়ালাকাত কুন্না নাসমাউ তসবি হাত আমরা খাবারের তসবি পর্যন্ত আমরা শুনতে পেতাম যে রসুল খাওয়া হচ্ছে সেখানে খাবার পর্যন্ত তসবি পাঠ করেছে রসুল্লাহ সাল্লাহ আসলামের সামনে এটা প্রমাণ করে যে এটা রসুল্লাহ সাল্লাহ আসলামের বিশেষ মর্যাদা ছিল এবং বিশেষ অলৌকিক ঘটনা ছিল এটা প্রমাণ করে রসুল্লাহ আসলাম আল্লাহর পক্ষতে ফেরিত নবী এবং রাসুল ছিলেন আমরা ইনশাল্লাহ এই বিষয়ে আরও কিছু নিদর্শন পেশ করব যেগুলো প্রমাণ করে যে রসুল্লাহ সাল্লাহ আসলামের যেগুলো চাক্ষস কর্মকাণ্ড ছিল যেগুলো রসুল্লাহ আসলামের অলৌকিক কর্মকাণ্ড ছিল এবং রসুল্লাহ সাল্লাহ আসলামের কিছু মর্যাদা ছিল সেগুলো আমরা আমরা আরও আলোচনা করবো পরবর্তী কোনো পর্বে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আপনার আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন ও আখর দান আলহামদুলিল্লাহ রবিআ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু